السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাবুল আলমিন আজকে আমাদেরকে আসরের সলাতের পর সাপ্তাহিক ধারাবাহিক কোরআনের সুরাভিত্তিক তাফসির আলোচনা শুরু করার সুযোগ দিয়েছেন সেই রবের জন্য সেই মালিকের জন্য সুক্রিয়া আদায় করছি আমরা বলি আলহামদুলিল্লাহ এরই সাথে সাথে দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখির নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন খতামুন্নবীন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলহি সম্মানিত উপস্থিতি এখন দোকানপাট রাস্তাঘাট অফিস আদালত চায়ের স্টল থেকে শুরু করে পত্রপত্রিকা টিভি চ্যানেল এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি আওয়াজ চলছে সবার মুখে মুখে একটি কথা সেটি হলো আইয়ুব বাচ্চুর মৃত্যু গতকালকে প্রথম আলো পত্রিকার একটি রিপোর্ট আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেখানে তারা লিখেছে আয়ুব বাচ্চুর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের মাতম চলছে ফেসবুকে শোকের মাতম চলছে ভক্তদের মধ্যে এখন কথা হচ্ছে এই এই যে ভক্তদের মধ্যে মুরিদদের কাছে ফলোয়ারদের কাছে তার প্রিয় মানুষটির জন্য এত মায়া এত মহব্বত এত ভালোবাসা এত মাতামাতি এত কান্নাকাটি কোরআন হাদিসের দৃষ্টিতে এর বিধানটা কি আজকে আপনাদের সামনে আমি কোরআন হাদিসের দৃষ্টিতে পরিষ্কার করতে চাই গান এবং গায়কের অবস্থান আল্লাহ রব্বুর আলমিন মহাগ্রন্থ আল কোরআনে গানের ব্যাপারে এরশাদ করেছেন সুরতুল লোকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নাসি লাহুয়াল আন বলছেন মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে একটা শ্রেণী আছে যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করার জন্য গান বাজনাকে ক্রয় করে গান বাজনাকে ক্রয় করে কেন মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য এক নম্বর এখানে এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় প্রায় সমস্ত মুফাসিরিনে কেলাম পরিষ্কার ভাষায় বলেছেন এই লাহওয়াল হাদিসের অর্থ হলো গান বাজনার বাদ্যযন্ত্র দুই নম্বর কথা রসুল্লাহ ওসাল্লাম বলছেন বাইহাকিতে হাদিসটি এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা বর্ণনা করছেন তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ রাবুল আলমিন মদ জুয়া গান বাজনাকে হারাম করে দিয়েছেন কে করেছে আল্লাহ করেছেন তিন নম্বর কথা আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলবি গান মানুষের অন্তরে নিফাকি মুনাফিকি সৃষ্টি করে চার নম্বর কথা শাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন গান হচ্ছে মদের মতো কিসের মতো মদের মতো কারণ মদ মানুষের মস্তিষ্ককে জ্যাম করে দেয় আর ঠিক গান মানুষের অন্তরকে জ্যাম করে দেয় এক হলো না সম্মানিত উপস্থিতি এটা হলো গানের ব্যাপারে যারা গান গায় গায়কের ব্যাপারে রসুল্লাহ সাল্লামের হাদিস সহি বুখারির হাদিস আল্লাহ রসুল বলছেন উম্মাতি আকওয়ামু ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল রসুল্লাহাম বলছেন অবশ্যই আমার পর একটা দল আসবে আমার পর একটা শ্রেণী আসবে যারা হারাল মনে করবে মদকে জেনা বিচারকে রেশমকে এবং বাদ্যযন্ত্র গানকে হালাল মনে করবে এটা হলো সহি বুখারির হাদিস সম্মানিত উপস্থিতি এই সমস্ত কাজগুলো হলো অশ্লীলতা অবাধ্যতা ফাহেসা আর যারা এই ফাহেসা কাজ করে তারা হলো গায়ক এদের ব্যাপারে আল্লাহ রাব্রাহমিন সুরতুল নূরে উনিশ নম্বর আয়াতে খুব ক্লিয়ার করে জাতিকে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আমানু আযাবুন যারা ভালোবাসে যারা পছন্দ করে যারা চায় মধ্যে ফাহেসা অশ্লীলতা প্রচার হোক এটা যারা চায় লাহুম আযাবুন তাদের জন্য ইহকালে পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কে বলেছেন আল্লাহ বলেছেন সুরতুল নূরে উনিশ নাম্বার আয়াত এ হলো কোরআন ও হাদিসের দৃষ্টিতে গান ও গায়কের অবস্থান এখন জাতির উদ্দেশ্যে আমার কিছু কথা যে গান যে গান মানুষের ইমান আমল আকিদার পথে বাধা হয়ে দাঁড়ায় সেই গানকে আমরা কখনো কোনোদিন সমর্থন করতে পারি না দুই নাম্বার কথা যারা গান গে মানুষকে দিনের পথ থেকে অন্যায়ের দিকে অবাধ্যতার দিকে অস্থিরতার দিকে জাহান্নামের দিকে দাবিত করে তাদের জন্য আমাদের কোনো মায়া মোহাম্মত ভালোবাসা থাকতে পারে না তিন নম্বর কথা হচ্ছে এই একটা কথা পরিষ্কার বাসায় আমাদের মনে রাখা দরকার যখন কোরআনের বিরুদ্ধবাদীদের সমর্থন করা হয় যখন কোরআনের বিরুদ্ধবাদীদের সমর্থন করলে যদি কেউ করে তাহলে মনে রাখতে হবে অবশ্যই তার পক্ষ থেকে কোরআনের উপর থেকে সমর্থন উঠে যায় দুই নম্বর কথা যারা রসুল্লাহামের বিরুদ্ধবাদীদের সমর্থন করে মনে রাখতে হবে অবশ্যই রসুলের উপর থেকে তাদের সমর্থন উঠে যাবে বা গেছে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাম সই হাদিস স্পষ্ট ভাষায় বলেছেন যারা রসুলকে ভালোবাসবে তারা রসুলের সাথেই জান্নাতে থাকবে সাহাবি রসুল ইসলাম সাহাবিকে বললেন ইন্নাকা মা মান আহবাবতা নিশ্চয় তুমি যাকে ভালোবেসেছ তার সালি তার সাথেই পরকালে থাকবে সইবুকারির হাদিস মুসলিমের হাদিস আরেকটি কথা হচ্ছে এই যারা রসুলের বিরুদ্ধবাদী যারা রসুলের বিরুদ্ধ চারণ করে আর তাদেরকে যারা ভালোবাসে মনে রাখতে হবে তাদের স্থান হবে জাহান্নাম কারণ রসুলের বিরুদ্ধচারণ যারা করে অবশ্যই তারা রসুলের পক্ষের লোক না আর রসুলের অপোজিট সাইডের যারা লোক তারা অবশ্যই তাদের স্থানকে জাহান নামে করে নিবে এখন আমার কথা হচ্ছে এই আমি কাউকে জাহান নামে বলতে চাইও না কাউকে জান্নাতেও নিতে চাই না পাঠাতে চাই না কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কি বলে কোরআন হাদিসের দৃষ্টিতে যে যে কর্ম করবে সে তার কর্মের ফল অবশ্যই পাবে অতএব আমরা তাদের জন্য দোয়া করি যারা এখন পর্যন্ত এই অন্যায় কাজ অশ্লীল কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে মানুষকে এই অন্যায় অশ্লীলতার মাধ্যমে ইসলামের বিপরীত সাইডে অর্থাৎ জাহান নামের দিকে ডাকছে তাদের জন্য দোয়া করি যারা এখনো পৃথিবীতে বেঁচে আছে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি তাদেরকে হেদায়ত করুন আমিন যাদেরকে আল্লাহ রবীন্দিন এত দামি এত সুন্দর একটি কণ্ঠ দিয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রবীন্দিন তাদেরকে তাদের এই কণ্ঠকে ইসলামের পক্ষে কাজে লাগার তাহবিক বিজ্ঞান করুন আমিন তাদের এই কণ্ঠকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে হাদিসের পক্ষে আল্লাহর পক্ষে রসুলের পক্ষে কাজে লাগার তাহফিক দান করুন আমিন অতএব আমাদের সকলের পরিষ্কার থাকা দরকার আমাদেরকে ভালোবাসতে হবে মুমিনদেরকে ইমানদারদেরকে যারা ইসলামের পথে কাজ করে যারা ইসলামের জন্য নিজের শ্রম দিচ্ছে রক্ত দিচ্ছে নিজের গাম জড়াচ্ছে নিজের টাকা পয়সা মাল সম্পদ এগুলো খরচ করছে তাদের জন্য আমাদের ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সহি সঠিক বুঝদান করুন আমিন